রেইন ড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ হায়দার এই সিরিজে আলোচিত হবে আমিরুল মিনিন আলী ইবেন আবি তলিব রদিয়াল্লাহ আনহুর জীবন এবং সাহাবি যুগের পরিসমাপ্তি আউদুবিল্লাহমিনা শৈতান রাজিম বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ ওসলাত ওয়াসালাম আলা সঈদিনা মোহাম্মদ ও আলা আলিহি ওয়াসাহাবিহি ওসাল্লাম তাসলিমান কাসিরা গত পর্বে আমরা আলী রাদিয়াল্লাহু আনহু তার হিজরত পর্যন্ত আলোচনা করেছিলাম কাজেই আজকের পর্বের মাধ্যমে আমরা পরবর্তী ঘটনা অর্থাৎ আলী রাজি আনহুর মাদানী জীবন সম্পর্কে আলোচনায় প্রবেশ করতে যাচ্ছি আলী রাজি আনহু এবং ফাতিমা রাজি আনহা তাদের সাংসারিক জীবনের নানা খণ্ডচিত্র এবং টুকরো ঘটনা হাসান এবং হুসাইন রাজি আনহুমা তাদের মর্যাদা এবং রসুলুল্লাহ সাল্লু আলহিসাল্লামের সঙ্গে তাদের বিভিন্ন স্মৃতি তাদের বিভিন্ন ঘটনা এবং শেষের দিকে রয়েছে আহলে বাইত তাদের মর্যাদা প্রসঙ্গে কিছু বর্ণনা কাজেই আজকের পর্বকে আমরা অনেকটাই বলতে পারি যে এখানে যেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তার জীবনী উঠে এসেছে মদিনার অন্যান্য ঘটনা অর্থাৎ রাসুলুল্লাহ সাল্লাহ আলাইস্লামের সঙ্গে আলী রাদিয়াল্লাহু আনহুর জিহাদে অংশগ্রহণ এবং পরবর্তীতে রাসুলুল্লাহ সাল্লাহ আলাইস্লামের ওফাতের পর অন্যান্য খলিফাদের অধীনে আলী রাদিয়াল্লাহু আনহুর জীবনী এগুলো আমরা পৃথক পর্বে ইনশাআল্লাহ আগামী পর্বে উল্লেখ করতে যাচ্ছি সুতরাং আজকের পর্বের বিষয়বস্তু হচ্ছে আলী এবং ফাতিমা এই পর্বের মাধ্যমে আমরা দেখতে পাই যে বর্ণনাগুলো আমাদের সামনে রয়েছে সেখানে নবী গৃহের অভ্যন্তরের বিভিন্ন ছবি বিভিন্ন আবেগময় দৃশ্য আমাদের সামনে উঠে আসে ভেতরের দৃশ্য দেখার একটি সুযোগ এই পর্বের মাধ্যমে আমাদের সামনে রয়েছে শুরুতে আমরা চলে যাচ্ছি হিজরতের পর আলী রাজি আনহু যখন তিনি বৈবাহিক জীবন শুরু করলেন সেই ঘটনার প্রসঙ্গে আলী যখন মদিনা হিজরত করলেন এরপর আমরা জানি যে হিজরতের পর এক বছরের মাথায় বদরের যুদ্ধ সংঘটিত হয় এবং এখানে আমরা যে ঘটনা উল্লেখ করতে যাচ্ছি সেটা হচ্ছে সেই বদর যুদ্ধের পরবর্তী সময়ের ঘটনা হিজরি দ্বিতীয় বর্ষ বদর যুদ্ধের পরবর্তী সময় রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যখন তিনি নবুয়ত পেয়েছিলেন সেই সময় আলী রাজিউল্লাহানহু তার বয়স ছিল দশ বছর এভাবে হিসাব করলে আমরা দেখতে পাই হিজরি দ্বিতীয় বর্ষ সেই সময়ে এসে আলী রাজিউল্লাহানহু তার বয়স পঁচিশের কাছাকাছি কিন্তু তখনও পর্যন্ত আলী রাজিউল্লাহানহু তিনি অবিবাহিত ছিলেন আলী নিজেই তার বিয়ের ঘটনা বর্ণনা করেছেন এবং তিনি বলছেন যে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে ফাতিমার জন্য বিভিন্ন ব্যক্তিদের কাছ থেকে বিয়ের প্রস্তাব আসছিল এবং সেই অবস্থায় আলী বলছেন যে তার একজন আজাদকৃত দাসী ছিল সেই দাসী এসে আলীকে এ খবর জানালো সে বলছিল যে আপনি কি কথা জানেন যে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে ফাতিমার জন্য বিয়ের পয়গাম আসছে আলী বললেন না দাসীটি বলল হ্যাঁ পয়গাম এসেছে আপনি কেন যাচ্ছেন না রাসুলুল্লাহ সাল্লাহ ইসলামের কাছে এমন হতে পারে আপনি প্রস্তাব পেশ করলে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম আপনার সাথেই ফাতেমাকে বিয়ে দিয়ে দিবেন আলী সেই সময় পর্যন্ত খুব একটা সচ্ছল অবস্থায় ছিলেন না এবং এই প্রসঙ্গে বর্ণনা সামনের দিকে রয়েছে কাজে আলী ভাবছিলেন যদি বিয়ে করতে হয় তাহলে তিনি কীভাবে বিয়ে করবেন কারণ এখানে অর্থনৈতিক দায়ী দায়িত্ব নেওয়ার একটি বিষয় রয়েছে মোহরানা প্রদান করার বিষয় রয়েছে সেই বিষয়গুলো নিয়ে চিন্তা করে আলী বলছিলেন যে বিয়ে করার মতো আমার কাছে কি কিছু আছে সেই দাসী তাকে উৎসাহিত করছিল এবং সাহস প্রদান করে সে বলল যে যদি আপনি রসুল্লাহ সাল্লাহ আসলামের কাছে যান এবং প্রস্তাব পেশ করেন তিনি অবশ্যই আপনার প্রস্তাব কবুল করবেন এবং আপনার সাথেই তাকে বিয়ে দিবেন আলী বললেন যে আল্লাহর কসম এভাবে সে আমাকে আশা ভরসা উৎসাহ দিতে থাকে এবং শেষ পর্যন্ত আমি একদিন গেলাম রাসুদুল্লাহ সাল্লাহ ইসলামের কাছে কিন্তু আলী বলছেন যে তার সামনে বসার পর যে উদ্দেশ্য নিয়ে তিনি গিয়েছিলেন তিনি আর সেটা কিছুতেই বলতে সাহস করছিলেন না আলী বলছেন যে সেখানে বসার পর মনে হচ্ছিল যেন আমি বাকশক্তি হারিয়ে ফেলেছি আমি বোবা হয়ে গিয়েছি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের যে মহত্ব এবং তার যে গাম্ভীর্য এবং তার প্রতি সাহাবা একরামের যেই শ্রদ্ধা ছিল সেই বিষয়গুলোর কারণে আলী নিজের ভেতরে অপারগতা ফিল করছিলেন যে তিনি যেন বলতেই পারছেন না এরকম একটি অবস্থায় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি ধারণা করতে পারলেন যে আলীর এভাবে আসার কারণ কি হতে পারে তিনি নিজেই আলীকে প্রশ্ন করলেন কেন এসেছ কোনো বিশেষ প্রয়োজন আছে কি আলী বললেন আমি চুপ থাকলাম রাসুলুল্লাহ সাল্লাম বললেন নিশ্চয়ই তুমি ফাতিমাকে বিয়ের প্রস্তাব দিতে এসেছ আলী বললেন হ্যাঁ রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি বললেন তাহলে কি তোমার কাছে এমন কিছু আছে যার মাধ্যমে তুমি মোহরানা প্রদান করতে পারো আলী বললেন আল্লাহর কসম ইয়া রাসুল্লাহ আমার কাছে তো এমন কিছুই নেই সেই অবস্থায় রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তাকে স্মরণ করিয়ে দিয়ে বললেন তোমাকে তো আমি একটি লোহার বর্ম দিয়েছিলাম সেটার কি অবস্থা বা সেটার কি খবর তখন আলীর স্মরণ হলো এবং তিনি বললেন সেই সত্তার কসম যার হাতে আমার জীবন নিশ্চয়ই সেই বর্ম সেটার মূল্য তো হবে চারশত দীর্হাম সমপরিমাণ এবং সেটা আমার কাছে রয়েছে সুতরাং তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন ঠিক আছে তবে এই মোহরানার বিনিময়েই আমি ফাতিমাকে তোমার সাথে বিয়ে দিলাম সেটাকে তার কাছে দিও এবং এর মাধ্যমে তুমি তাকে বৈধ করে নিও আলী বলছেন এটাই ছিল ফাতিমা বিনতে রাসুলিল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম তার মোহরানা এই বর্ণনা থেকে আমরা দেখতে পাই শুরুতে বিভিন্ন ব্যক্তিদের কাছ থেকেই রাসুল্লাহ সাল্লাহ আসলামের কাছে ফাতিমার জন্য বিয়ের প্রস্তাব আসছিল এবং এই সৌভাগ্যের অধিকারী কে না হতে চাইবে সেই সময় পর্যন্ত ফাতিমা তিনি অবিবাহিত ছিলেন কাজেই সকলেই এই সৌভাগ্যের অপেক্ষায় ছিলেন যে যদি রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম তাদের প্রস্তাবকে কবুল করে নেন এবং এর মাধ্যমে তারা নবী পরিবারের অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার একটি সুযোগ লাভ করবেন অন্যান্য বর্ণনা থেকে আমরা দেখতে পাই আউ বকর সিদ্দিক এবং অমর ইবুল খাত্তাব রাজিয়াল্লু হুমা তারাও এই সম্মান লাভের জন্য রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে ফাতিমার জন্য প্রস্তাব পাঠিয়েছিলেন আউ বকর সিদ্দিক প্রস্তাব পেশ করেছিলেন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম তখন তিনি বললেন তার ব্যাপারে আল্লাহর সিদ্ধান্তের অপেক্ষায় থাকো আবু সিদ্দিক তিনি এ কথার অর্থ বুঝতে পারলেন না তিনি ফেরত এসে অমর ইবুল খাত্তাবকে বললেন যে রাসুল্লাহ সাল্লাম এরকম বলেছেন যে তার ব্যাপারে আল্লাহর সিদ্ধান্তের অপেক্ষায় থাকুন ওমর বুঝতে পারলেন এবং তখন তিনি বললেন এর অর্থ তিনি আপনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন এরপর আবু বকর সিদ্দিক ওমরকে বললেন যে তাহলে আপনি রাসুল্লাহ সাল্লাহ আসলামের কাছে যান এবং ফাতিমার জন্য বিয়ের প্রস্তাব প্রদান করুন ওমর গেলেন এবং প্রস্তাব প্রদান করলেন একইভাবে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আবু বকরকে যে কথা বলে ফেরত পাঠিয়েছেন অমরকেও ঠিক একই কথা বললেন যে এই বিষয়ে তুমি আল্লাহ সিদ্ধান্তের অপেক্ষায় থাকো অমর ফেরত এসে আবু বকর সিদ্দিককে এই কথা জানালেন এবং আবু বকর মন্তব্য করলেন অমর তিনি তোমার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন এই অবস্থায় অমর ইবুল খাতাব আলীকে এসে বলেছেন আপনি ফাতিমার উপযুক্ত পাত্র এবং আপনি প্রস্তাব পেশ করুন এবং এরপর আলী কীভাবে প্রস্তাব পেশ করেছিলেন সেই বর্ণনাটি এর আগে আমরা উল্লেখ করেছি প্রথম চারজন খলিফার মধ্যে আমরা দেখতে পাই যে সময়ের আবর্তে চার খলিফার প্রত্যেকের সাথেই রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম পারিবারিক সম্পর্ক স্থাপন করেছেন এবং আত্মীয়তার বন্ধনের মাধ্যমে তাদেরকে যুক্ত করে নিয়েছেন প্রথম দুইজনের ক্ষেত্রে আবু সিদ্দিক এবং অমর ইবুল খাতাবের ক্ষেত্রে আমরা দেখতে পাই রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম তাদের মেয়েকে বিয়ে করেছেন এভাবে তাদের সঙ্গে পারস্পরিক আত্মীয়তার সম্পর্ক স্থাপিত হয়েছে এবং পরবর্তী দুইজনের ক্ষেত্রে আমরা দেখতে পাই অর্থাৎ ওসমান এবং আলী তাদের ক্ষেত্রে আমরা দেখি যে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজের মেয়েদেরকে তাদের সাথে বিয়ে দিয়েছেন এভাবে পরবর্তী দুইজনও রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের পরিবারের অন্তর্ভুক্ত হয়েছেন এভাবে চারশো দীর্হামের বিনিময়ে আলী আল্লাহ তালাহু তিনি মোহরানা প্রদান করলেন এবং তাদের বিবাহ সংঘটিত হলো রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি মেয়ে ফাতিমার জন্য কিছু উপঢোকন উপহার পাঠালেন এবং তার মধ্যে ছিল একটি চামড়ার মশক এবং একটি মখমলের জামা বা চাদর এবং ছিল একটি বালিশ যা ঘাস দ্বারা পরিপূর্ণ ছিল কাজে আমরা দেখতে পাচ্ছি যে খুবই সাধারণ এবং সাদামাটাভাবে তাদের বিবাহ জীবন শুরু হয় বিয়ের আয়োজন সব কিছু ঠিকঠাক হয়ে গেলে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি সাহাবিদেরকে ডেকে পাঠান তারা উপস্থিত হন এবং সেই অবস্থায় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এবং বর আলী রাজি আল্লাহানহু তারা উভয়েই দুটি পৃথক সংক্ষিপ্ত খুদ্া উপস্থাপন করেন এরপর ওয়ালিমা বা উপস্থিত মেহমানদের জন্য আপ্যায়নের ব্যবস্থা ছিল এবং সেই বর্ণনা থেকে আমরা দেখতে পাই বুরাইদা তিনি বর্ণনা করে বলেছেন যে যখন আলী ফাতিমার জন্য রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলেন তখন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি বললেন বিয়ের জন্য ওয়ালিমা আয়োজন করতে হবে সেই অবস্থায় সাহাবি সাদ রাজিউল্লাহ তিনি বললেন যে আমি একটি ভেড়া প্রস্তুত করতে রাজি আছি তিনি একটি ভেড়া প্রস্তুত করলেন এরপর কয়েকজন আনসার সাহাবি তারা এসে ময়দা প্রস্তুত করলেন অর্থাৎ খাবারের জন্য ভেড়ার মাংস এবং রুটি বা ময়দা ইত্যাদি প্রস্তুত করা হয়েছিল এভাবে তাদের ওয়ালিমার আয়োজন অনুষ্ঠিত হয় এরপর রাত ঘনিয়ে আসলে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আলী আল্লাহানুকে বললেন হে আলী তুমি আমার জন্য অপেক্ষায় থাকো আলী অপেক্ষায় থাকলেন এবং রাতের বেলা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি কক্ষে প্রবেশ করলেন এবং তিনি অজুর পানি নিয়ে আসার জন্য কাউকে বললেন অজুর পানি নিয়ে আসা হলো এরপর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সেই পানির কিছু অংশ দিয়ে অজু করলেন এবং বাকি অংশ আলী রাজিয়াল্লাহ আনহুর দেহের উপরে ছিটিয়ে দিলেন এবং ফাতিমা রাজিয়াল্লাহ আনহা তার দেহের উপরেও ছিটিয়ে দেন এবং এরপর তিনি দোয়া করেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি দোয়া করে বলেছেন আল্লাহুমা বারিক ফিহিমা ওয়াবারিক আলাইহিমা ওবারিক লাহুমা ফি শিবলিহিমা ইয়া আল্লাহ আপনি এদের উভয়ের মধ্যে বরকত প্রদান করুন এবং এদের যে সন্তান সন্তানাদি আসবে তাদের মধ্যেও অর্থাৎ পরবর্তী বংশধরদের মধ্যেও আপনি বরকত প্রদান করুন আসমা বিন্তু উমাইস রাজিউল্লাহানহা তিনি বর্ণনা করে বলেছেন ফাতিমা যেদিন আলীর ঘরে উঠেছেন সেই দিন আমি উপস্থিত ছিলাম সেই দিন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাদের উভয়ের দেহে অজুর পানির কিছু অংশ ছিটিয়ে দিয়েছেন এবং তাদের জন্য দোয়া করেছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম প্রথমে আলীর দেহে সেই পানি ছিটিয়ে দেন এবং দোয়া করেন এরপর ফাতিমাকে ডেকে পাঠান ফাতিমা যখন আসছিলেন তিনি খুবই লজ্জাজড়িত অবস্থায় আসছিলেন তিনি যেন হাঁটতে পারছিলেন না লজ্জার কারণে শেষ পর্যন্ত ফাতিমা উপস্থিত হলেন এবং তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার প্রিয় মেয়েকে কাছে টেনে বললেন যে শোনো মা আমি এমন এক ব্যক্তির সঙ্গে তোমার বিয়ে দিয়েছি যিনি আমার পরিবার বা হালে বাইতের মধ্যে সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে সেরা এভাবে আমরা দেখতে পাচ্ছি ফাতিমা রাদিয়াল্লাহু ওয়ানহা তিনি রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের গৃহ থেকে এখন যাচ্ছেন স্বামীর গৃহে এবং সেই গৃহে কোনো বিত্ত বৈভব বা প্রাচুর্যের কোনো চিহ্ন ছিল না বরং আলী রাজি আল্লাহানু তিনি ছিলেন একজন দরিদ্র ব্যক্তি এবং অন্যান্য বোনেদের অবস্থা অর্থাৎ ফাতিমা রাদিয়াল্লাহ আনহার অন্যান্য বোন যারা ছিলেন তাদের স্বামীদের আর্থিক অবস্থা তুলনামূলকভাবে বেশ ভালো ছিল রাসুলুল্লাহ সাল্লাহ আলাইস্লামের বড় মেয়ে জাইনাব রাদিয়াল্লাহু আনহা তার বিয়ে হয়েছিল আবুল আস ইবনে রাবি তার সঙ্গে এবং আবুল আস তিনি মক্কার বিশিষ্ট ধনী ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিলেন অন্য দুইজন মেয়ে রুকাইয়া এবং উম্মে কুলসুম তাদের একজনের মৃত্যুর পর অপরজন এভাবে তাদের দুইজনের বিয়ে হয়েছিল ওসমান ইবনু আফান রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে এবং ওসমান রাজিউল্লাহ তিনি ছিলেন বিশিষ্ট ধনী সাহাবিদের মধ্যে অন্যতম সেই তুলনায় আমরা দেখতে পাচ্ছি যে ফাতিমা তিনি যাকে স্বামী হিসেবে পেয়েছেন আলী রাজিয়াল্লাহ তিনি ছিলেন একজন দরিদ্র মানুষ তার নিজের তেমন সম্পদ বলে কিছু ছিল না এবং যখন আলীর আজাদকৃত দাসী এসে তাকে উৎসাহিত করছিলেন বিয়ের প্রস্তাব পাঠানোর জন্য সেই অবস্থায় আলী নিজেও দ্বিধাদ্বন্দ্বে ছিলেন যে তার তো তেমন সম্পদ বলে কিছু নেই কিভাবে তিনি মোহরানা প্রদান করবেন বা বৈবাহিক জীবন শুরু করবেন এবং উত্তরাধিকার সূত্রেও তিনি তেমন বিশেষ কোনো সম্পত্তি লাভ করেননি কারণ স্মরণ করা যেতে পারে আলী রাইতুল্লাহর পিতা আবু তালিব তিনি সচ্ছল ব্যক্তি ছিলেন না যে কারণে আলী তিনি বড় হয়েছেন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের ঘরে আলী রাজিউল্লাহনু তিনি নিজেই বর্ণনা করে বলছেন যে যখন ফাতিমা আসলেন এবং তাদের সংসার জীবন শুরু হয়েছিল সেই অবস্থায় তাদের ঘরে বিত্ত বৈভবের কোনো চিহ্ন ছিল না অতি সাধারণ এবং সেখানে কোনো মূল্যবান আসবাবপত্র খাট পালঙ্ক জাদিম গদি এগুলো কিছুই ছিল না আলী বলেছেন আমাদের ছিল একটি ভেড়ার চামড়া এবং সেটা আমরা রাতে বিছিয়ে সেখানে ঘুমাতাম এবং দিনের বেলায় সেটা রোদে দিয়ে দিতাম এবং আমাদের খেদমত করার জন্য কোনো খাদেম ছিল না এখানে দুইটি বিষয়ের দিকে আমরা লক্ষ্য করব এক নম্বর বিষয় হচ্ছে আলী রাজিয়াল্লানহু তার দারিদ্র এবং এর পেছনের কারণ কি হতে পারে এবং দুই নম্বর বিষয় হচ্ছে যে এরকম একজন দরিদ্র যুবকের সঙ্গে কেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার প্রিয় মেয়ে ফাতিমাকে বিয়ে দিলেন প্রথম বিষয় আলী রাজিউল্লাহানহু তার দারিদ্রের পেছনের কারণ এর পেছনের কারণ আমরা আলী রাজিউল্লাহুর জীবনের মধ্যেই দেখতে পাই যে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যখন তিনি নবোধ পেয়েছেন এবং রিসালাতের বার্তা তিনি পৌঁছে দেওয়া শুরু করেছেন সেই অবস্থায় বালকদের মধ্যে সবার আগে যিনি ইমান এনেছেন তিনি হচ্ছেন আলী আল্লাহানহু সেই সময় থেকেই আলী আল্লাহানহুর জীবন রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে যায় কাজেই রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম সেই মক্কার তেরো বছরে যত কঠিন সময় এবং কঠিন বাস্তবতা অতিক্রম করেছেন প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে আলী রাজিয়াল্লাহানহু তিনিও সেই সমস্ত কঠিন অবস্থা ফেস করেছেন মক্কার লোকেদের দুইটি পেশার মধ্যে একটি পেশা হচ্ছে ব্যবসা বাণিজ্য করা আরেকটি পেশা ছিল পশুপালন করা সাধারণত মক্কার যারা অভিজাত ব্যক্তি ছিলেন তারা ব্যবসা বাণিজ্য করতেন যেহেতু আলী রাজি আল্লাহানুর জীবন ছিল রাসুল্লাহ সাল্লাহ আসলামের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত কাজেই তিনি সেখান থেকে বাইরে গিয়ে সফরে যাবেন কিংবা ব্যবসা বাণিজ্য করবেন অর্থ সম্পত্তি জমা করবেন এই সুযোগ তার কাছে ছিল না আরেক দিক থেকে কুরাইশদের অত্যাচার নির্যাতন এবং বাধার মুখোমুখি হওয়া সেটাও ছিল আরেকটি বাস্তবতা এভাবে মক্কার ১৩ বছর কেটে যায় এবং সেই ১৩ বছরের মধ্যে আমরা দেখতে পাই যে তিনটি বছর এমন ছিল যখন কুরাইশরা সমস্ত দিক থেকে মুসলিমদেরকে অবরুদ্ধ করে রেখেছিল সেই অবস্থা ছিল সবচেয়ে কঠিন সময় কাজেই মক্কায় সেখানে সম্পত্তির মালিকানা লাভ করা ব্যবসা বাণিজ্য করে সেগুলোকে বড় করা এই সুযোগ তাদের সামনে ছিল না সাহাবায়করাম তারা দিনের প্রতি অবদান রাখতে গিয়ে অনেক পরিস্থিতিতেই সম্পত্তি অর্জন করার যে সময় এবং সুযোগ সেগুলো পাননি এমনকি যারা উত্তরাধিকার সূত্রে কিংবা পৈতৃকভাবে বিভিন্ন সম্পত্তির মালিকানা লাভ করেছিলেন তাদেরকেও কুরাইশরা নানারকমভাবে ক্ষতিগ্রস্ত করত যেমন আবু জাহেলের একটি উক্তি থেকে আমরা দেখতে পাই আবু জাহেল নিজেই বলছিল যে যদি আমরা দেখতাম সম্ভ্রান্ত বা সম্মানিত কোনো মানুষ ইসলাম গ্রহণ করেছে তখন আমরা তাদেরকে গালমন্দ করতাম এবং তাদের সম্মান নষ্ট করার চেষ্টা করতাম তাদেরকে অপমানিত করতাম যদি কোনো ধনী ব্যক্তি বা ব্যবসায়ী ব্যক্তি তিনি ইসলাম গ্রহণ করতেন তাহলে মক্কার কুরেশরা চেষ্টা করত তার সুনাম বা গুডউইল নষ্ট করার এবং ব্যবসার ক্ষতি করার আর যদি একেবারে দুর্বল বা সমাজের সাধারণ কোনো মানুষ ইসলাম গ্রহণ করত তখন কুরেশা তাদেরকে প্রহার করত মারধর করত শারীরিক কষ্ট প্রদান করত এবং অন্যদেরকে উৎসাহিত করত তাদেরকে মারধর করতে কাজেই এরকম কঠিন অবস্থায় বিত্ত বৈভবের অধিকারী হওয়া খুবই কঠিন একটি পরিস্থিতি ছিল কিন্তু এরপরেও আমরা দেখি যে আল্লাহ সুহামতাল্লাহ তিনি হচ্ছেন রিজিক দাতা তিনি মানুষের রিজিক নির্ধারণ করে থাকেন অন্যান্য সাহাবিদের মধ্যে সুহাইবার রুমি তিনি বিভিন্ন ব্যবসার কার্য পরিচালনা করে মক্কায় থাকা অবস্থাতেই প্রচুর ধন সম্পত্তির মালিকানা লাভ করেছিলেন কিন্তু তার ক্ষেত্রেও কি ঘটেছিল যখন তিনি হিজরত করেছিলেন হিজরতের প্রাককালে তাকে গ্রেফতার করে বন্দি করে রাখা হয়েছিল এবং যখন তিনি সেখান থেকে কোনোভাবে একটি সুযোগে মুক্তি পেয়ে মদিনার পথ ধরেছিলেন সেই অবস্থায় আবারও তিনি কাফেরদের মাধ্যমে ঘেরাও হয়ে যান এবং শেষ পর্যন্ত তিনি বাধ্য হন তার সমস্ত সম্পত্তি কাফেরদের হাতে রেখে মদিনায় হিজরত করতে সুতরাং হিজরতের প্রাককালে মক্কার কাফেররা সুহাইবার রুমির সমস্ত সম্পত্তি রেখে দিয়ে এরপর তাকে ছেড়ে দেয় এরপর তাকে যাওয়ার অনুমতি দেয় দুনিয়ার দৃষ্টিকোণ থেকে এটি ছিল একটি সরাসরি ক্ষতি তিনি তার সমস্ত সম্পত্তি এতদিনের ব্যবসা যা কিছু অর্জন করেছেন সব কিছু হারিয়েছেন কিন্তু যখন তিনি মদিনায় পৌঁছালেন তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন তোমার এই ব্যবসা খুবই লাভজনক হয়েছে রবি হালবাই এভাবে সাহাবা একরাম তারা সবাই তাদের সম্পত্তি তাদের বাড়িঘর সব কিছু ফেলে রেখে কোনো মতে তাদের জীবন নিয়ে মক্কা থেকে মদিনায় এসে হিজরত করেছেন কাজেই তাদের সম্পদের প্রাচুর্য কিংবা বিত্ত বৈভব এগুলো ছিল না পরবর্তীতে আল্লাহ সুবাহতাল্লাহ মদিনায় আসার পর বিভিন্ন উপায়ে তাদেরকে সচ্ছলতা প্রদান করেছেন সেই সময় পর্যন্ত আলী রাদিয়াল্লাহ আনহু তিনি একজন দরিদ্র ব্যক্তি ছিলেন এবং তাদের সেই সাংসারিক জীবন যখন শুরু হয় ফাতিমা রাদিয়াল্লু আনহা এবং আলী রাজিউল্লাহনুর জীবন সেই অবস্থা কত কঠিন ছিল তার কিছু বর্ণনা আমরা এবারে উল্লেখ করতে যাচ্ছি একটি বর্ণনা এসেছে আলী রাদিয়াল্লু আনহু তিনি বর্ণনা করে বলেছেন যে একদিন আমাদের অবস্থা এত কঠিন হলো যে আমাদের কাছে খাওয়ার মতো কিছু ছিল না খাদ্য বা খাবার বলতে কিছু ছিল না এমনকি রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের কাছেও কিছু ছিল না সেই অবস্থায় আলী বলছেন যে আমি ঘর থেকে বের হলাম এবং রাস্তায় একটি স্বর্ণ মুদ্রা বা দিনার পরে আছে সেটা দেখলাম আলী বলছেন যে আমি সন্দেহগ্রস্ত ছিলাম দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলাম যে আমি কি সেই মুদ্রাটি কুড়িয়ে নেব নাকি যেটা পরে আছে সেটা ওভাবেই পরে থাকবে এরপর আলী সেটাকে অত্যন্ত ক্ষুধার তারণায় বাধ্য হয়ে সেই মুদ্রাটি তিনি উঠিয়ে নিলেন এবং এরপর গেলেন আটা বিক্রেতার কাছে সেখান থেকে কিছু আটা কিনে আনলেন এবং এরপর তিনি ফাতিমাকে দিয়ে বললেন যে এবারে এই আটা গ্রহণ করো খামির প্রস্তুত করো এবং রুটি বানাও আলী বর্ণনা করে বলছেন যে ফাতিমা যখন খামির প্রস্তুত করছিলেন তিনি এত ক্লান্ত অবস্থায় ছিলেন এবং তিনি যখন ঝুঁকে সেই ময়দাকে প্রস্তুত করছিলেন তার মাথার চুল সেই খামির স্পর্শ করছিল চূড়ান্ত ক্লান্ত অবস্থায় সেখানে তিনি রুটি বানালেন এবং এরপর আলী গেলেন রাসুল্লাহ সাল্লাহ ইসলামের কাছে এবং তিনি গিয়ে এই বিষয় প্রকাশ করলেন তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে বললেন যে এটা খাও এটা গ্রহণ করো ভক্ষণ করো কারণ এই রিজিক আল্লাহ তোমাকে প্রদান করেছেন মুজাহিদ রাহিমাউল্লাহ তিনি আরেকটি বর্ণনা উল্লেখ করেছেন আলী তিনি বলছেন যে মদিনায় থাকা অবস্থায় আমাদের একবার মারাত্মক ক্ষুধার তারা পিপাসার তারা দেখা দিল এবং আলী তিনি কাজে বের হলেন এ অবস্থায় তিনি দেখলেন যে একজন মহিলা তিনি মাটি গুঁড়ো করছে এবং সেই কাজে বালতি দিয়ে পানি আনার কিছু প্রয়োজনীয়তা রয়েছে এভাবে আলী রাজিউল্লাহানু তিনি একেবারে দৈহিক পরিশ্রম বা কায়িক শ্রম যেটা সেই ধরনের একটি কাজে লিপ্ত হলেন এবং সেই মহিলাকে তিনি এক এক করে ষোলো বালতি পানি এনে দিয়েছিলেন এবং বিনিময়ে সেই মহিলা আলীকে প্রতি বালতির বিনিময়ে একটি করে খেজুর এভাবে ষোলোটি খেজুর তিনি প্রদান করেছিলেন আলী রাজিউল্লাহানু সেই ষোলোটি খেজুর নিয়ে রাসুল্লাহ সাল্লাহ আসলামের কাছে আসলেন এবং এরপর তারা উভয়ে একত্রে সেগুলো গ্রহণ করলেন সুতরাং এই ঘটনায় আলী রাজিউল্লাহু এবং ফাতিমা রাজিয়াল্লাহু আনহা তাদের সাংসারিক জীবনের কষ্ট কঠোরতার একটি চিত্র আমাদের সামনে উপস্থাপিত হয় আলী রাজিউল্লাহু আনহু তিনি এই ধরনের একেবারে সাধারণ কাজ বা দৈহিক শ্রম কায়িক পরিশ্রম দিয়ে তার রিজিক উপার্জন করেছেন এর মাধ্যমে আমাদের জন্য একটি শিক্ষা হচ্ছে যে কষ্ট বা মুসিবতের সময়ে যদি কোনো সুযোগ আসে এবং সাধারণ দৃষ্টিতে আমাদের কাছে অনেক সময় এই ধরনের অনেক সুযোগ আসে কিন্তু আমরা মনে করি যে এই কাজটি একটি ছোট কাজ বা সাধারণ কাজ কিংবা কায়িক পরিশ্রমের মতো কাজ ফলে আমরা সেগুলো থেকে বিরত থাকি এবং এভাবে হয়তো দেখা যায় যে আমরা অন্যের উপর পরনির্ভরশীল হয়ে যাই কিন্তু এটা উচিত নয় বরং আমাদের উচিত কষ্ট মুসিবতের সময় যদি সুযোগ আসে যে কোনো কাজ যদি সেটা হালাল কাজ হয় সেটা গ্রহণ করা এবং তার মাধ্যমে রিজিক উপার্জন করা আলী রাজিয়াল্লাহ ওয়ানহু সেই ধরনের সাধারণ কাজ করেও তার রিজিক অর্জন করেছেন ফাতিমা রাজি আল্লাহ আনহা তিনি রসুল্লাহ সাল্লাহ ইসলামের মেয়ে হয়ে এই ধরনের একজন ব্যক্তিকে স্বামী হিসেবে পেয়েছেন এবং তাদের সংসার জীবন ছিল এত কঠিন এই ধরনের কঠিন দারিদ্র এটা একদিন বা দুই দিনের ছিল না এটা ছিল লাগাতার লম্বা চলমান সময়ের জন্য কাজে এইরকম কঠিন সময়ে সংসার জীবন অতিবাহিত করা এটা সহজ কোনো বিষয় ছিল না এমনকি তাদের দৈনন্দিন কাজে সহযোগিতা করার জন্য কোনো খাদেম পর্যন্ত ছিল না ফাতিমা রাজিয়াল্লাহ আনহা তিনি একাই সমস্ত সংসারের কাজগুলো দেখাশোনা করতেন এবং ময়দা প্রস্তুত করার জন্য বা আটা প্রস্তুত করার জন্য যখন তিনি যাতা ঘুরাতেন কাজ করতে গিয়ে তার হাতে ফোসকা পড়ে গিয়েছিল হাতে কড়া পড়ে যায় দাগ পড়ে যায় সংসারে বিভিন্ন কাজের জন্য পানির প্রয়োজন হতো পানি টানতে হতো ঘরবাড়ি পরিচ্ছন্ন রাখা ইত্যাদি কাজ করতে গিয়ে তার জামা কাপড় নোংরা হয়ে যেত আলী রাইতিলানহু তিনি দেখতেন ফাতিমা রাজিয়াল্লাহ আনহা তিনি এভাবে কষ্ট করছেন কিন্তু তার নিজেরও এই কাজে খুব বেশি করার কিছু ছিল না তিনি যতটুকু পারতেন সহযোগিতা করতেন আলী ঘরের বাইরের বিষয়গুলো দেখছিলেন এবং ফাতিমা দেখছিলেন ঘরের ভেতরের বিষয়গুলো এভাবে কঠিন দারিদ্র এবং কষ্টের মুখোমুখি হয়ে তারা উভয়েই একসময় ক্লান্ত হয়ে পড়েন এই অবস্থায় একটি সুযোগ আসলো তাদের সামনে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম তার কাছে কিছু দাসদাসী এসেছে কিছু যুদ্ধবন্দী এসেছে সেই অবস্থায় চাইলে সেখান থেকে কোনো একজন খাদেম তারা চেয়ে নিয়ে আসতে পারেন সেই ঘটনায় আমরা দেখতে পাচ্ছি যে আলী রাজিয়াল্লাহ আনহু ফাতিমা রাজিয়াল্লাহ আনহাকে বললেন আলী বলছেন যে আল্লাহর কসম বুকের ব্যথা শুরু হয়ে যাওয়াতে আমি পানি টানতে পারছি না এবং তোমার পিতার কাছে বেশ কিছু যুদ্ধবন্দী এসেছে চাইলে তুমি তাদের একজনকে খাদেম হিসেবে নিয়ে আসতে পারো ফাতিমা তিনিও বলছেন যে আল্লাহর কসম আটা পিষতে পিষতে এবং সেই ভারী সেই ভারী জাতা যেটাকে হাতে ঘুরিয়ে সেখান থেকে ময়দা বা আটা প্রস্তুত করতে হতো তিনি বলছেন যে সেই আটা পিষতে পিষতে আমার হাতে ফোসকা পড়ে গেছে সেই অবস্থায় রসুল্লাহ সাল্লাহ আসলামের কাছে ফাতিমা আসলেন এবং সেখানে আসার পর তিনি আর কিছুতেই সেই উদ্দেশ্য প্রকাশ করতে পারছিলেন না তিনি তার ভেতরে সংকোচ এবং লজ্জা অনুভব করছিলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি ফাতিমাকে বলছিলেন যে কি উদ্দেশ্যে এসেছ ফাতিমা বললেন যে না তেমন কিছু নয় আপনাকে সালাম করছি বা আপনাকে সালাম করার উদ্দেশ্যে এসেছি দেখার উদ্দেশ্যে এসেছি তিনি লজ্জার কারণে দ্বিধা সংকোচের কারণে মনের কথা বলতে পারলেন না যখন ফিরে আসলেন আলী তাকে জিজ্ঞাসা করলেন কি অবস্থা ফাতিমা বললেন আমি তো লজ্জার কারণে কিছুই বলতে পারিনি শেষ পর্যন্ত তারা উভয়ে রসুল্লাহ সাল্লা ইসলামের কাছে আসলেন এবং আলী বলছেন যে ইয়া রসুল্লাহ পানি টানতে টানতে আমি ক্লান্ত আমার বুকে ব্যথা শুরু হয়েছে এবং ফাতিমাও তার অবস্থা প্রকাশ করে বললেন সেই যাতা ঘুরাতে ঘুরাতে তার হাতে ফোসকা পড়ে গেছে দাগ বসে গেছে বিভিন্ন অংশ ফুলে উঠেছে এবং তারা বললেন যে আল্লাহ আপনাকে কিছু বন্দির ব্যবস্থা করেছেন ওদের মধ্য হতে কাউকে আমাদের জন্য প্রদান করুন যে আমাদের খেদমত করতে পারে রাসুল্লাহ সাল্লাম তিনি সেই অবস্থায় কি করলেন তিনি কি নিজের মেয়ের কষ্ট দূর করার জন্য একজন খাদেম প্রদান করলেন নাকি তিনি অন্য কিছু ভাবছিলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি সেই সময় বললেন আল্লাহর কসম করে বলছি আসহাবে সুফা বা মসজিদে নবাবির বারান্দায় যে সমস্ত দরিদ্র সাহাবায়করাম সার্বক্ষণিকভাবে অবস্থান করতেন এবং সেখানে থেকে তারা রাসুলুল্লাহ সাল্লাহ ইসলামের হাদিসগুলোকে শিক্ষা গ্রহণ করতেন সেই সাহাবিদের অবস্থা বর্ণনা করে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন যে তাদের পেট যতক্ষণ পর্যন্ত ক্ষুধার জ্বালায় কুণ্ডুলি পাকিয়ে থাকবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে বাদ দিয়ে আমি তোমাদেরকে কোনো খাদিম প্রদান করতে পারি না আসহাবে সুফা তারা আছে ক্ষুধার্ত অবস্থায় এবং তাদের জন্য খরচ করার মতো কিছু আমার কাছে নেই কাজী রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি সেই সময় পরিকল্পনা করছিলেন যে সেই যুদ্ধবন্দী দাসীদেরকে তিনি বিক্রি করে দেবেন এবং এর মাধ্যমে যে অর্থ তিনি লাভ করবেন সেই অর্থ খরচ করবেন সেই দরিদ্র সাহাবা একরামদের জন্য সুতরাং এই বর্ণনা থেকে আমরা দেখতে পাচ্ছি যে সেই অবস্থায় আলী এবং ফাতেমা তার উভয়ে ফেরত আসলেন তাদের বাড়িতে এবং সন্ধ্যা গড়িয়ে রাত হলো সেই অবস্থায় তারা ঘুমানোর চেষ্টা করছিলেন সেই রাত ছিল একটি ঠান্ডা শীতের রাত এমন সময় সেখানে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এসে উপস্থিত হলেন রাসুদুল্লাহ সাল্লাহাম তিনি এসে দেখলেন যে সেই অবস্থায় আলী এবং ফাতেমা তারা সে শীতের রাতে ঠান্ডা রাতে ক্লান্ত শ্রান্ত অবস্থায় তারা ঘুমানোর চেষ্টা করছেন এবং চাদর গায়ে দিয়ে তারা ঘুমানোর চেষ্টা করছেন কিন্তু সেই চাদরটিও এত ছোট ছিল যে মাথার দিকে টানলে পায়ের দিকটা উন্মুক্ত হয়ে যেত এবং পায়ের দিকটা যদি তারা ঢাকার চেষ্টা করতেন মাথার দিকটা আলগা হয়ে যেত রাসুলুল্লাহ সাল্লাম তাদের কাছে এসেছেন তাদের ঘরে প্রবেশ করেছেন কাজেই সেই অবস্থায় তারা অস্থির হয়ে উঠলেন যে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামকে কীভাবে আপ্যায়ন করবেন বসাবেন কিংবা খেদমত করবেন কিন্তু রাসুলুল্লাহ সাল্লু সাল্লাম তাদেরকে যে অবস্থায় তারা ছিলেন সেভাবেই থাকতে নির্দেশ দিলেন এবং বললেন তোমরা যেভাবে আছো সেভাবেই থাকো এরপর তিনি নিজেও তাদের মাঝখানে এসে বসলেন এবং এরপর তাদের অবস্থা তাদের কঠিন অবস্থা তিনি হৃদয় দিয়ে উপলব্ধি করে তাদেরকে কোমলভাবে বললেন যে তোমরা আমার কাছে তোমরা আমার কাছে যা চেয়েছিলে তার থেকে ভালো কিছু আমার কাছে রয়েছে সেটাকে আমি তোমাদেরকে বলবো এবং আলী বর্ণনা করে বলছেন যে রাতে যখন আমরা আমাদের ঘরে শুয়ে পড়েছিলাম সেই অবস্থায় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদের কাছে আসলেন আমরা আমাদের অবস্থান থেকে উঠতে চাইলাম কিন্তু রাসুলুল্লাহ তিনি বললেন যেভাবে আছো নিজ অবস্থানে থাকো এরপর রাসুলুল্লাহ তিনি আমার এবং ফাতিমা উভয়ের মাঝখানে এসে বসলেন ফাতিমা বলছেন যে এমনকি আমি আমার দেহে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের পায়ের স্পর্শ বা শীতলতা অনুভব করছিলাম তারপর তিনি বললেন তোমরা যা চেয়েছ তার থেকে কল্যাণকর বিষয় সম্পর্কে কি আমি তোমাদেরকে জানাবো না তার থেকে অধিক উপকারী অধিক কল্যাণকর কোনো বিষয় সম্পর্কে কি আমি তোমাদেরকে বলবো না যখন তোমরা তোমাদের শয্যাস্থানে যাবে যখন তোমরা শুয়ে পড়বে বা ঘুমানোর ইচ্ছা করবে সেই অবস্থায় তোমরা বলবে তেত্রিশ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার বলবে আল্লাহু আকবার রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি বললেন খাইরুল্লাহ কুমা মিন খাদিম এই বিষয় তোমাদের জন্য একজন সেবক বা খাদেমের থেকেও অধিক উপকারী অধিক কল্যাণকর আরেকটি বর্ণনায় কথাগুলো এভাবে এসেছে রাসুল্লাহ সাল্লাম তাদেরকে বললেন জিব্রাইল আমার কাছে এসেছিলেন এবং কিছু বাক্য আমাকে শিখিয়ে গিয়েছেন প্রতি সালাতের পর প্রতি ওয়াক্তে সালাতের পর তোমরা বলবে দশবার সুফহান আল্লাহ দশবার আলহামদুলিল্লাহ এবং দশবার আল্লাহ আকবার এরপর যখন শয্যা গ্রহণ করবে বা ঘুমাতে যাবে সেই অবস্থায় বলবে তেত্রিশ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহু আকবার এই ঘটনাটি থেকে আমরা বেশ কিছু শিক্ষা গ্রহণ করতে পারি কিছু আগেই আমরা বলেছিলাম যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম কেন আলীর মতো একজন দরিদ্র ব্যক্তির কাছে তার সবচেয়ে প্রিয় মেয়েকে বিয়ে দিলেন আসমা বিন উমাইসের বর্ণনায় আমরা উল্লেখ করেছি যে যখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সে বিয়ের রাতে আলীর ঘরে প্রবেশ করলেন এবং ফাতেমাকে ফাতিমাকে ডেকে নিয়ে আসলেন সেই অবস্থায় তাকে বললেন যে শোনো মা আমি তোমার বিয়ে দিয়েছি এমন এক ব্যক্তির সাথে যিনি আমার আহলে বাইতের মধ্যে বা আমার পরিবারের মধ্যে সবচেয়ে সেরা এবং সবচেয়ে প্রিয় রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম পাত্র হিসেবে আলী রাদিয়াল্লাহু দিনদারিতাকে প্রাধান্য দিয়েছেন এই বিষয়টি বিয়ের ক্ষেত্রে আমাদের প্রাধান্য দেওয়া প্রয়োজন পাত্র কিংবা পাত্রী উভয়ের দিনদারিতার বিষয়টি প্রথমে দেখা প্রয়োজন এই প্রসঙ্গে একটি ঘটনা একজন আলেম উল্লেখ করেছেন যে একবার এক পরিবারের মেয়ে পক্ষের কাছে দুইজন পাত্রের কাছ থেকে প্রস্তাব আসলো প্রথম পাত্র ছিল দিনদার কিন্তু তার অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না সে ছিল দরিদ্র আরেকজন পাত্রের থেকে প্রস্তাব আসলো সেই পাত্র দিনদার নয় কিন্তু কিন্তু অর্থবিত্ত ছিল ধন সম্পত্তির দিক থেকে সে বেশ সমৃদ্ধ সচ্ছল ছিল মেয়ের বাবা সেই খবর এসে সেই আলেমের কাছে বলছিলেন তখন সেই আলেম জানতে চাইলেন যে এরপর আপনারা কি সিদ্ধান্ত নিলেন কার কাছে মেয়েকে বিয়ে দিলেন মেয়ের বাবা বলল যে আমরা ধনী পাত্রের কাছেই বিয়ে দিলাম আর এরপর সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করলাম হে আল্লাহ আপনি যেন এই পাত্রকে দিনদার বানিয়ে দেন তখন আলেম অবাক হয়ে প্রশ্ন করলেন আপনারা তো চাইলে যে দিনদার তার কাছে মেয়ে বিয়ে দিতে পারতেন এবং এরপর সবাই মিলে এই দোয়া করতে পারতেন যে হে আল্লাহ এবার আপনি তাকে ধনী বানিয়ে দিন ছোট্ট কিন্তু খুবই শিক্ষণীয় এই ঘটনাতে আমরা দেখতে পাই যে কিভাবে আখিরাতের বিনিময়ে দুনিয়াকে প্রাধান্য দেওয়া হয়েছে এটাই হচ্ছে কম বেশি আমাদের অধিকাংশ মানুষের বর্তমান বাস্তবতা বিভিন্ন বিষয়ে আমরা দেখি যে আমরা আখিরাতের বিপরীতে দুনিয়াকে প্রাধান্য প্রদান করি অথচ সাহাবা একরাম আল্লাহ তাল আনহুম এবং রাসুল্লাহ সাল্লাহ ইসলামের যে ঘটনাগুলো সেই ঘটনাগুলোর শিক্ষা হচ্ছে তারা দুনিয়ার উপরে আখিরাতকে প্রাধান্য দিয়েছেন একইভাবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার মেয়ে ফাতিমাকে বিয়ে দেওয়ার ক্ষেত্রেও আলী আল্লাহ আনহুর দুনিয়াবী অবস্থা কিংবা ধন সম্পত্তি এগুলো বিবেচনায় আনেননি বরং তার দিনদারিতা এবং আল্লাহ সুহামতাল্লার কাছে যে মর্যাদা সেই বিষয়গুলো প্রাধান্য দিয়ে তাকে পাত্র হিসেবে নির্বাচন করেছেন দুই নম্বর শিক্ষণীয় বিষয় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি একজন নেতা হিসেবে তিনি সাধারণ মানুষের অবস্থা সেটাকে প্রাধান্য দিয়েছেন নিজের পরিবারের অবস্থার থেকে খাদেম পাঠিয়ে দিয়ে নিজের মেয়ের কষ্ট দূর করবেন অথচ আসহাবে সুফা সেই সমস্ত সাহাবা একরাম তারা অভুক্ত রয়েছেন এটা রাসুল্লাহ সাল্লাম সহ্য করতে পারেননি কাজে নিজের পরিবারের থেকে নিজের মেয়েকে ভালো রাখার থেকে সাধারণ সাহাবা একরামদের অবস্থা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম প্রাধান্য দিয়েছেন তিনি নিজে কষ্ট করেছেন এবং নিজের পরিবারের সদস্যদেরকে শিক্ষা দিয়েছেন যে আমরা কষ্ট করব কিন্তু অন্যান্য মানুষদের কষ্ট দূর করে যাব এটা ছিল নেতা হিসেবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের গ্রহণ করা নীতি তিন নম্বর বিষয় হচ্ছে এই ঘটনা থেকে আমরা দেখতে পাই রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি অন্তর দিয়েই তাদের কষ্ট এবং যন্ত্রণা অনুভব করেছেন সেই অবস্থায় তিনি রাতের বেলাতে যখন তারা শুয়ে পড়েছেন সেই রকম একটি সময়ে এসে তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন সুতরাং রাসুল্লাহ সাল্লাম তাদের কষ্ট এবং যন্ত্রণার প্রতি উদাসীন ছিলেন না বরং তিনি সহমর্মী ছিলেন এবং তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন চার নম্বর শিক্ষণীয় দিক বা লক্ষণীয় বিষয় হচ্ছে ইমানের সৌন্দর্য আলী এবং ফাতেমা তারা উভয় অপেক্ষায় ছিলেন একজন খাদেম তারা লাভ করবেন এবং এভাবে তাদের কষ্ট কিছুটা দূর হয়ে যাবে কিন্তু রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি ফাতিমাকে কোনো খাদেম প্রদান করলেন না ফলে ফাতিমা তিনি সাংসারিক কাজেই ব্যস্ত থাকলেন এবং এই ভূমিকা পালন করার মাধ্যমেই আমরা দেখতে পাই ফাতিমা রাদিয়াল্লাহু হা তিনি নারীদের মধ্যে যারা শ্রেষ্ঠ চারজন তাদের একজন হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন সুতরাং সংসার দেখাশোনা করা পরিবার দেখাশোনা করা কিংবা স্বামীর খেদমত করা এটা কখনোই ছোট কোনো কাজ নয় বরং এই ভূমিকায় আল্লাহ নারীদের জন্য সর্বোত্তম হিসেবে মনোনীত করেছেন এই প্রসঙ্গে বর্ণনা একটু পরে আমরা উল্লেখ করতে যাচ্ছি তাদের উভয়ের আচরণ থেকে ইমানের সৌন্দর্যের আরেকটি দিক স্পষ্টভাবে ফুটে ওঠে যখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সেই আমল তাদেরকে বলে দিলেন সেই ঘটনার সেই ঘটনার প্রায় ৩০ বছরেরও পরের ঘটনা আলী রাজিউল্লাহ আনহুর কাছে এসে এক ব্যক্তি প্রশ্ন করলেন যে এই যে আমল তেত্রিশবার সুহান আল্লাহ বলা তেত্রিশবার আলহামদুলিল্লাহ বলা এবং বার আল্লাহ আকবর বলা এমন কোনো রাত কি অতিক্রান্ত হয়েছে যখন আপনি এই আমল করতে ভুলে গিয়েছিলেন কিংবা করতে পারেননি বাহ্যিক দৃষ্টিতে সাধারণ একটি আমল কিছু আজকার কখনো কোনো রাতে সেটা ছুটে যাওয়া অস্বাভাবিক কোনো বিষয় নয় এটি ছিল একটি নফল আমল এটা কোনো ফরজ বা ওয়াজিব কোনো আমল ছিল না কিন্তু এরপরেও আলী রাজি আল্লাহানহু তিনি বলছেন যে আমি কখনোই সেই আমল ছাড়িনি যখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে বলেছিলেন যে তোমরা যা চেয়েছ তার থেকে এটা উত্তম তারা সেই কথাকে সেভাবে বিশ্বাস করেছেন অন্তর দিয়ে গ্রহণ করে নিয়েছেন সেটা ছিল তাদের ইমানের সৌন্দর্য এবং সেই বিষয়ের উপর তাওয়াক্কুলের দৃষ্টান্ত একজন খাদেম লাভ করা কিংবা কিছু অর্থ সম্পত্তি লাভ করা এর মাধ্যমে তাদের সাংসারিক কষ্ট যন্ত্রণা অনেকটাই দূর হয়ে যেত লাঘব হয়ে যেত সেই বিষয়ের থেকে উত্তম ছিল সেই আজকারগুলো এবং আলী বলছেন যে তিনি কখনও সেই আমল পরিত্যাগ করেননি সেই ব্যক্তি তাকে প্রশ্ন করল এমনকি সিফিনের রাতেও নয় সিফিনের রাত সেই রাত ছিল যুদ্ধের একটি রাত সেই রাতেও আলী রাজি আল্লাহানহু এই আমল পরিত্যাগ করেননি আমাদের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে সামান্য কোনো ব্যস্ততা কিংবা ক্লান্তির কারণে অনেক আমল আমরা পরিত্যাগ করি অথচ আলী রাদি আল্লাহ সেই যুদ্ধের রাত সেই রকম কঠিন মানসিক অবস্থা দৈহিক ক্লান্ত শ্রান্ত অবস্থাতেও তিনি এই আমল পরিত্যাগ করেননি এভাবেই সাহাবা একরাম রাজি আল্লাহানহুম রসুল্লাহ সাল্লাহ আসলামের কথাগুলোকে আঁকড়ে ধরতেন আরও বেশ কিছু উদাহরণ থেকে আমরা দেখতে পাই যে কীভাবে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম আলী এবং ফাতিমা তাদের জন্য সবচেয়ে উত্তম বিষয়গুলো চাইতেন এবং তাদেরকে প্রদান করতেন বুখারির একটি বর্ণায় এসেছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি একবার ফাতিমার ঘরে গেলেন কিন্তু ঘরে প্রবেশ না করেই দরজা থেকে সেখান থেকে তিনি ফেরত চলে গেলেন আলী ঘরে আসলে ফাতিমা রাজি আল্লাহ আনহা তিনি এই বিষয়ে জানালেন এবং তখন তিনি এসে রাসুল্লাহ সাল্লাহামের কাছে জানতে চাইলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তখন তিনি বললেন যে আমি ফাতিমার ঘরে প্রবেশ করতে গিয়ে তার দরজায় নকশা করা পর্দা নকশাদার পর্দা ঝুলতে দেখেছি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন মা আলী ওয়ালিদ দুনিয়া দুনিয়ার চাকচিক্যের সাথে আমাদের কি সম্পর্ক আলী রাজি ফেরত আসলেন এবং ফেরত এসে ফাতিমাকে এই ঘটনা বললেন এবং ফাতিমা বললেন তার যে কোনো ইচ্ছা কার্যকর করতে আমি রাজি রয়েছি তখন রাসুলুল্লাহ সাল্লাহাম বললেন যে অমুক অমুক পরিবারের কাছে অমুকের কাছে এটা পাঠিয়ে দাও তাদের এই বিষয়ের প্রয়োজন রয়েছে সুতরাং এই হাদিস থেকে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ দরজায় একটি নকশাদার পর্দা ঝুলিয়ে রাখা এটা অবৈধ কোনো বিষয় নয় কারণ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন যে অমুক পরিবারের কাছে তুমি পাঠিয়ে দাও তাদের প্রয়োজন রয়েছে সুতরাং এটাকে অবৈধ বা হারাম বলা যাচ্ছে না বৈধ বিষয় ছিল কিন্তু এরপরেও বৈধ হলেও রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজের পরিবারের জন্য চেয়েছেন সর্বোত্তম বিষয় তিনি বলছেন দুনিয়ার চাকচিক্যের সঙ্গে আমাদের কি সম্পর্ক নিজেদেরকে নিজের পরিবারকে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম দৃষ্টান্ত হিসেবে সমস্ত মানবজাতির সামনে পেশ করেছেন দুনিয়ার কোনো কিছুই তারা গ্রহণ করেননি তাদের জন্য রয়েছে আখিরাতের শ্রেষ্ঠ পুরস্কার রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তিনি দুনিয়ার কোনো ঠাটবাট কিংবা চাকচিক্য এই বিষয়গুলো পছন্দ করতেন না এবং তিনি যেটা নিজের জন্য পছন্দ করতেন না সেটা তিনি যাদেরকে ভালোবাসতেন তাদের জন্যও পছন্দ করতেন না আবু দাউদে বর্ণিত একটি ঘটনায় আমরা দেখতে পাই সাউবান রাজিয়াল্লাহ আনহু তিনি বর্ণনা করে বলেছেন যে একবার আলী রাজিয়াল্লাহ আনহু একটি স্বর্ণের হার ফাতিমাকে প্রদান করলেন ফাতিমা স্বামীর দেওয়া সেই উপহার স্বর্ণের হার গলায় পরে বসে আছেন এমন সময় রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সেখানে আসলেন এবং তার চোখে এই হারটি পড়ল তিনি সেটাকে দেখলেন এবং বললেন ফাতিমা তুমি কি এটা চাও যে মানুষ বলুক নবীর মেয়ে রাসুলের মেয়ে গলায় আগুনের হার পরে বসে আছে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম কেবল এতটুকুই বললেন এবং তিনি বললেন না যে তুমি এটাকে খুলে ফেলো বা তুমি এটা পরবে না তিনি বললেন তুমি কি এটা পছন্দ করো যে লোকেরা বলুক রাসুলের মেয়ে গলায় আগুনের হার পরে আছে অথচ নারীদের জন্য গলায় স্বর্ণের হার ব্যবহার করা এটা অবৈধ কিছু ছিল না এবং আলী রাজি আল্লাহানহু তাকে এটা উপহার হিসেবে প্রদান করেছেন কিন্তু এরপরেও দুনিয়াবি কোনো চাকচিক্য গ্রহণ করা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজের জন্য কিংবা নিজের পরিবারের জন্য পছন্দ করতেন না ফাতিমা তিনি পিতার অসন্তুষ্টি বুঝতে পেরে সেই স্বর্ণের হারটি একটি সন্তোষজনক উপায়ে ব্যবহার করার সিদ্ধান্ত নিলেন এবং এই ঘটনার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে ফাতিমা রাদি আল্লাহ আনহা তার বুদ্ধিমত্তা এবং দিনদারিতার একটি দৃষ্টান্ত তিনি চাইলে সরাসরি হারটি অন্য কাউকে উপহার দিয়ে কিংবা বিক্রি করে দিতে পারতেন এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারত কিন্তু ফাতিমা সেটাকে আরও উত্তম উপায়ে ব্যবহার করলেন প্রথমত তিনি হারটি বিক্রি করলেন এবং বিক্রির মাধ্যমে যে অর্থ আসলো সেটা দিয়ে তিনি একজন দাস ক্রয় করলেন সেই দাস ক্রয় করার পর তিনি তাকে আজাদ করে দিলেন এভাবে তিনি একাধারে কয়েকটি উত্তম আমল সম্পাদন করলেন রাসুলুল্লাহ সাল্লাহ আসলামের কাছে এই সংবাদ আসলো এবং এরপর তিনি আল্লাহর প্রশংসা করলেন আল্লাহর প্রশংসা করে বললেন আলহামদুলিল্লাহ হিল্লা হিল্লাজিনাজ্জা ফাতিমা তামিনান্নার সে আল্লাহর জন্য প্রশংসা যিনি ফাতিমাকে আগুন থেকে বাঁচিয়েছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম প্রায়শই তার প্রিয় মেয়ে এবং মেয়ের জামাই তাদের কক্ষে সাক্ষাতের জন্য আসতেন তাদের অবস্থা দেখতেন খোঁজখবর নিয়ে যেতেন আলী রাজিয়াল্লাহ আনহু তিনি বর্ণনা করে বলছেন যে একবার রাতের বেলা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমার এবং ফাতিমার কাছে আসলেন এবং আমাদেরকে ঘুমন্ত অবস্থা থেকে জাগালেন আমাদেরকে উঠালেন সালাত আদায় করানোর জন্য অর্থাৎ কিয়ামুল্লাইল বা রাতের বেলায় বা রাতের বেলায় নফল সালাত তাহাজুদ পড়ার জন্য তাদেরকে তিনি উঠালেন রাসুল্লাহ সাল্লাহ আসাল্লাম তাদেরকে উঠিয়ে নিজের বাড়িতে চলে গেলেন এবং তিনি নিজে তাহাজুদের নামাজ আদায় করলেন কিন্তু তিনি আলী বা ফাতিমার জেগে ওঠার কোনো শব্দ শুনতে পাচ্ছিলেন না এ অবস্থায় তিনি আবার ফেরত আসলেন এবং ফেরত এসে তাদেরকে আবার ডাকলেন এবং উঠালেন এবং বললেন তোমরা উঠো এবং সালাত আদায় করো আলী সেই ঘুমন্ত অবস্থা থেকে চোখ কসলাতে কসলাতে বা সেরকম একটি অবস্থায় উঠলেন এবং উঠে বললেন যে তাকদিরে যতটুকু লিপিবদ্ধ আছে ততটুকু আমরা আদায় করেছি যেহেতু সেটা তাহাজুদের নামাজ ছিল সেটা নফল নামাজ ছিল ফরজ বা ওয়াজিব ছিল না আলী বলছেন যে যতটুকু তাকদিরে আমাদের জন্য নির্ধারিত আমরা তো ততটুকু আদায় করেছি এবং সেরকম ঘুমন্ত অবস্থা থেকে জাগ্রত হওয়া সেই প্রসঙ্গে ইঙ্গিত করে আলী বলছেন যে আমাদের রুহ বা আমাদের জীবন তো আল্লাহর হাতে এবং আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে ঘুমন্ত অবস্থা থেকে জাগ্রত করেন এবং যদি আল্লাহ চাইতেন তবে তিনি আমাদেরকে তো ঘুম থেকে উঠিয়ে দিতেন আলী রাজি আল্লাহানহু এরকম একটি জবাব প্রদান করলেন এবং তিনি কোরআনে সেই আয়াতের দিকে ইঙ্গিত করছিলেন যেখানে আল্লাহ সুবাহতাল্লাহ বলেছেন আল্লাহু ইয়াতফাল আনফুসা হি নামাউতিহা আল্লাহ তিলাম তামুত ফি মানামিহা আল্লাহ মানুষের প্রাণ হরণ করেন তার মৃত্যুর সময়ে এবং যে ব্যক্তি মরে না তার প্রাণ হরণ করেন নিদ্রাকালে সে আয়াতের দিকে ইঙ্গিত করে আলী বললেন আল্লাহ তো চাইলে আমাদেরকে জাগিয়ে উঠাতে পারতেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি এই জবাবে খুব একটা সন্তুষ্ট হলেন না তিনি ফেরত যাচ্ছিলেন এবং যাওয়ার সময় নিজের উরু বা রানের উপর হাত দিয়ে আঘাত করছিলেন বা চাপড় দিচ্ছিলেন এবং এই কথা বলছিলেন যে যতটুকু তাকদিরে লিপিবদ্ধ ছিল ততটুকু পড়েছি যতটুকু তাকদিরে লিপিবদ্ধ ছিল ততটুকু সালাত আমরা পড়েছি এবং তিনি আয়াত তিলাওয়াত করলেন وكان الإنسان أكثر شيء جدلا অধিকাংশ মানুষই ঝগড়াপ্রবণ বা কোলাহল প্রবণ তর্কপ্রিয় মানুষ অন্যান্য সমস্ত বিষয়ের থেকে অধিক তর্কপ্রিয় যদিও বা এটি নফল আমল ছিল কিন্তু এরপরেও রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আলী এবং ফাতিমার জন্য চেয়েছেন যে তারা সবচেয়ে উত্তম বিষয়কে গ্রহণ করুন এবং এ কারণে তিনি এভাবে বলছিলেন পরবর্তী ঘটনার দিকে আমরা যাচ্ছি যেখানে ফাতিমা রাদিয়াল্লাহ আনহার বিশেষ মর্যাদা আমাদের সামনে স্পষ্ট হয়ে ওঠে আলী রাদিয়াল্লাহ আনহু তিনি ফাতিমার সঙ্গে বেশ কিছুদিন সংসার করার পর দ্বিতীয় বিয়ের ইচ্ছা করছিলেন এবং যাকে তিনি দ্বিতীয় স্ত্রী হিসেবে গ্রহণ করতে ভাবছিলেন তিনি আর কেউ নন তিনি হচ্ছেন আবু জাহেলের মেয়ে কাজেই কিভাবে একই স্বামীর অধীনে একদিকে আল্লাহ রসুলামের মেয়ে এবং আরেকদিকে আবু জাহেলের মেয়ে ঘর সংসার করতে পারে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি খুতবা দিলেন এই বিষয় নিয়ে এবং বুখারির বর্ণনা এসেছে মিসোয়ার ইবনে মাখরামা তিনি বর্ণনা করে বলেছেন যে বনু হাসিম ইবনে মুগিরা আলী ইবনে আবু তালিবের কাছে তাদের মেয়েকে বিয়ে দিবে এই জন্য আমার কাছে অনুমতি চেয়েছে রাসুল্লাহ সাল্লাম বললেন কিন্তু আমি কিছুতেই এর অনুমতি দেব না অনুমতি দেব না অনুমতি দেব না এভাবে তিনবার রাসুলুল্লাহ সাল্লাম বললেন এবং তিনি বললেন যতক্ষণ পর্যন্ত না আলী ইবনে আবি তলিব আমার নিজের মেয়েকে তালাক দিচ্ছে এবং এরপর চাইলে সে তাদের মেয়েকে বিয়ে করতে পারে রাসুল্লাহ সাল্লাম তিনি বললেন ফাতিমার মর্যাদা প্রকাশ করে তিনি বললেন বা ইন্নামা হিয়া বা দু আতুম মিন্নি কারণ ফাতিমা সে হচ্ছে আমার কলিজার টুকরা সে আমার অংশ ফাতিমা যা ঘৃণা করে অপছন্দ করে সেটা আমিও অপছন্দ করি ঘৃণা করি এবং যেই বিষয় ফাতিমাকে কষ্ট দেয় সেই বিষয় আমাকেও কষ্ট প্রদান করে আরেকটি বর্ণনায় কথাগুলো এভাবে এসেছে সহি মুসলিমের হাদিসে এসেছে যে লোকেরা যখন এই বিষয়ে রাসুলুল্লাহ সাল্লাহ আসলামের কাছে জানালেন যে আবু জাহেলের মেয়েকে আলী স্ত্রী হিসেবে গ্রহণ করতে চাচ্ছেন সেই অবস্থায় রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম উঠে দাঁড়ালেন খুতবা দিলেন এবং তিনি বললেন যে আমি আমার এক মেয়েকে বিয়ে দিয়েছি আবুল আস ইবনে রাবি তার কাছে রসুল্লাহ সাল্লাহ আসলামের বড় মেয়ে জাইনাব রাজিউল্লানহা তার স্বামী ছিলেন আবুল আস তার ব্যাপারে প্রশংসা করে রাসুল্লাহ সাল্লাহ আসলাম বললেন যে আবুল আস আমাকে যা বলেছে সেটাকে সে সত্য পরিণত করেছে এবং এরপর ফাতিমা সম্পর্কে তিনি বললেন যে মুহাম্মাদের মেয়ে ফাতিমা সে আমারই একটি টুকরা ওয়া ইন্না ফাতিমা তাবিন্তা মুহাম্মদ মুদগাতুম মিন্নি ফাতিমা আমারই একটি অংশ রসুল্লাহ সাল্লাহ ইসলাম বললেন যে আমি পছন্দ করি না যে ফাতেমা তার দিনের ব্যাপারে ফিতনায় পড়ে যাক আল্লাহর কসম আল্লাহর রাসুলের মেয়ে এবং আল্লাহর দুশ্মনের মেয়ে কখনোই কোনো এক ব্যক্তির অধীনে একত্রিত হতে পারে না সাহাবি মিসুয়ার রাদিয়াল্লাহানহু তিনি বর্ণনা করে বলছেন যে এরপর আলী রাদিয়াল্লাহানহু সেই ইচ্ছা এবং প্রস্তাব ছেড়ে দেন ফাতিমা আল্লাহু আনহা তার মৃত্যুর পর আলী রাদিয়াল্লাহু তাল্লাহু তিনি অন্যান্য স্ত্রী গ্রহণ করেছেন এবং কিন্তু ফাতিমা যতদিন পর্যন্ত জীবিত ছিলেন তিনি আর কখনোই দ্বিতীয় স্ত্রী গ্রহণ করেননি সুতরাং এই বিষয়ের মাধ্যমেও ফাতিমা আল্লাহ আনহার বিশেষ মর্যাদা আমাদের সামনে স্পষ্ট হয়ে যাচ্ছে যদিও এই বিষয়টি বৈধ ছিল হালাল ছিল কিন্তু এরপরেও আলী ফাতিমা বর্তমান থাকা অবস্থায় কোনো দ্বিতীয় স্ত্রী গ্রহণ করেননি আরেকটি বর্ণনায় আমরা দেখেছি যে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামও তিনি এই বিষয়কে অবৈধ বলেননি অবৈধ ঘোষণা করেননি তিনি খুদ্বাতে বলেছেন যে আমি হারামকে হালাল করতে পারি না কিংবা হালালকে আমি হারাম ঘোষণা করতে পারি না কিন্তু তিনি বলেছেন আল্লাহর কসম করে বলছি আল্লাহর রাসুলের মেয়ে এবং আল্লাহর দুশ্মনের মেয়ে কখনোই এক ব্যক্তির অধীনে এক বাড়িতে একত্রে অবস্থান করতে পারে না রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন সেই বিয়ে সংঘটিত হলে ফাতিমা রাজিয়াল্লা আনহা দিনের বিষয়ে ফিতনায় জড়িয়ে পড়বেন এই আশঙ্কা তিনি করছিলেন এবং ওলামায়করাম আরও একটি বিষয় উল্লেখ করেছেন তারা বলেছেন যে ফাতিমা রাজিয়াল্লাহ আনহা তিনি কষ্ট পাবেন সেক্ষেত্রে রাসুলুল্লাহ সাল্লাম তিনি ফাতিমাকে এত ভালোবাসতেন এত পছন্দ করতেন যে ফাতিমার কষ্ট সরাসরি তার কাছে গিয়ে পৌঁছাত এবং রাসুলুল্লাহ সাল্লাহ আসলামকে যদি কেউ কষ্ট দেয় বা কষ্টের কারণ হয়ে যায় তবে তার ক্ষতি এবং ধ্বংস অনিবার্য এ কারণে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম আলীকে অনুৎসাহিত করেছেন এবং ফাতিমার প্রতি তার বিশেষ ভালোবাসাকে সকলের সামনে উন্মুক্ত করেছেন প্রকাশ করেছেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তিনি বলেছেন ফাতিমা যেন আমারই একটি টুকরা এই আলোচনার বাকি অংশ শুনুন আগামী পর্বে ওসল্লাহ তালা আলা সঈদিন মোহাম্মদ ওয়ালা আলহি ওসহবিহি ওসাল্লাম আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন রেইনড্রস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015